الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জমায় আমরা খুদবা শুনেছি তথাকথিত হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ভাষার উপরে এবং ভ্যালেন্টাইনের উপরে কিছু আলোচনা হয়েছে হয়তো যারা নেট সার্চ দিয়ে থাকেন ওনারা নেটে পেয়ে গেছেন আর যারা নেট সার্চ দেননি তারা তো হয়তো কথাগুলি জানার সুযোগ পাননি তো কাজেই গত জুমার খোদবার সংক্ষিপ্ত সামারাইজ করার পরে আজকের আলোচ্য বিষয় হল দাওয়াতি কাজে জাগ্রত জ্ঞান সবর হেকমত এই জিনিসগুলি প্রয়োজন এবং জামাতবদ্ধতা এই বিষয়ের উপরে আলোচনা আসবে ইনশাল্লাহ কথা সবারই জানা যে চোদ্দই ফেব্রুয়ারি তথাকথিত হ্যাপি ভ্যালেন্টাইন ডে যে উপলক্ষে কোটি কোটি টাকার ফুল কিনা বেচা হয়েছে ঢাকা শহরেই শুধু আর সারা বাংলাদেশের হিসাব মিলালে অনেক জটিল ব্যাপার তো হ্যাপি ভ্যালেন্টাইন ভালোবাসা দিবস বলে বলা হয়ে থাকে ভালোবাসাটা হলো মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা মৌলিক জিনিস যে জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারে ভালোবাসা কমে গেলেই মানুষ আত্মহত্যা করে বেঁচে থাকার প্রবণতার শেষ হয়ে যায় তাই কবি যথার্থই বলেছিলেন যে একটুখানি স্নেহের কথা একটু ভালোবাসা গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের আশা একটুখানি অনাদরার একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মোদের সকল লীলা খেলা একটুখানি ভালোবাসার জন্যই মানুষ বেঁচে থাকে ভালোবাসা ছাড়া পৃথিবী অচল ভালোবাসা মানে হলো আকর্ষণ একে অপরকে সাপোর্টিং আকর্ষণ একে অপরকে কাছে পাওয়ার প্রবণতা এগুলি হলো ভালোবাসার সংজ্ঞা হিসাবে বলা যায় তো গোটা পৃথিবীটাই চলছে ভালোবাসার উপরে মানে মধ্যাকর্ষণ শক্তি আর দুই মেরুর সুদীর্ঘ বন্ধন মেরুতে টানতেছে সমানে দুই দিকে দুই মেরুর পাওয়ার দুইটাই সমান দুই মেরুর পাওয়ারে সমান্তরাল ভাবে টানছে পৃথিবীকে উত্তর মেরু টানছে তার কাছে দক্ষিণ মেরু টানছে কাছে দুই মেরু টানে পৃথিবীর ডাইনেও যাচ্ছে না বামেও যাচ্ছে ঠিক মিডল পয়েন্টে ঝুলন্ত অবস্থায় আছে আর উপরের এক মধ্যাকর্ষণ শক্তি নিচে আর এক মধ্য দুই মধ্যাকর্ষণ শক্তি টানছে তাহলে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে পৃথিবীটাতে ঝুলন্ত যে পাওয়ারের বিনিময়ে পাওয়ারটাই হলো আকর্ষণ আর এই আকর্ষণটাই হলো ভালোবাসা মানে সিঙ্গাপুরে থাকে ছেলেটা ঈদের দিনে তাই বাংলাদেশে আসতে হবে দেড় লাখ টাকা খরচ শুধু ঈদের দিন এসে দুই রেখা সুন্নত সালাত আদায় করবে গ্রামবাসী লোকের সাথে আর বৃদ্ধা মা আছে তাকে একটু দেখে যাবে ওই আকর্ষণে দেড় লাখ টাকা খরচ করে এক বছরের আগে রেডি হয়ে আছে এই যে কত বড় পাওয়ারফুল আকর্ষণ যে টাকা দেড় লাখ যাবে সময় যাবে কি হবে না হবে সেটা অন্য ব্যাপার কিন্তু আকর্ষণে চলে আসে কিসের টানে নারীর টানে মানুষ বাড়ির দিকে ছোটে এই যে আকর্ষণ এই আকর্ষণটা কিয়ামতের আগে নষ্ট হয়ে যাবে ওয়াইদাল ইদাল কাওয়াক ইদাল ইদার শামসু কুবিরাত ওয়া ইদার নুজুমুন কাদারাত যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে নক্ষত্ররাজিগুলি সিটকে সিটকে পড়বে সিটকে সিটকে পড়বে মানে একজন আরেকজনের ধারণ ক্ষমতা একজন আরেকজনের আকর্ষণীয় শক্তিটা হারিয়ে ফেল ভাই ভাই থেকে সিটকে পড়ে মা বেটা থেকে সিটকে পড়ে বেটা মা থেকে সিটকে পড়ে কেন দুনিয়াবি বস্তুবাদী বস্তুগত দুনিয়ার চাওয়া পাওয়ার কারণ তাই রসুল্লাহ সাল্লাম কিয়ামতের আলামতের প্রথম বললেন যখন বলা হতো কিয়ামত কখন হবে বলছে কিয়ামত যে কখন হবে আল্লাহ ভালো জান তো কিয়ামতের কিছু আলামত বলুন জিবরিল আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লামের কাছে কিয়ামতের কিছু আলামত জানতে চাইলেন রসুল্লাহ সাল্লাম বলেন আন্তালিদাল আমাতু রাব্বাতাহা প্রথম শব্দটাই বললেন আন্তালিদাল আমাতু রাব্বাতাহা মা তার দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিপকে জন্ম দিবে যে জন্ম দিবে যে মা সে হবে দাসী আর যে সেই মায়ের পেটে জন্মগ্রহণ করে এক সাগর রক্ত পেরিয়ে জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে যেই মা ছেলে লালন পালন করে ছেলে লালন পালন করে সে মা হবে দাসী আর ছেলেটা হবে মাতবর আন্তালিদাল আমাতুর রব্বাতা এই একটা শব্দ আমি পরে আজও পর্যন্ত হিসাব মিলাতে পারলাম যে পৃথিবীর বুকে সবচেয়ে পাওয়ারফুল শক্তি হল মার বেটা মার সন্তানের মতো পাওয়ারফুল শক্তি পৃথিবীতে তার নেই পৃথিবীর নিরঙ্কুশ ভালোবাসা পৃথিবীর মানুষের নিঃস্বার্থ ভালোবাসা নিরপেক্ষ ভালোবাসা বিনা স্বার্থে ভালোবাসা সেই ভালোবাসা মায়ের ভালোবাসা মা যে কি জিনিস যেই হতভাগা চেনে না সে পশুর চেয়ে অধম মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব বক্তৃতা শুনছে জল ভৈরবীর ক্যাসেটের মধ্যে মানে গাড়ির মধ্যে আর তার বিআই সাহেব ফোন দিয়েছে ফোনের মধ্যে জাফরি সাহেব নিজে গল্প করছে বসে বিআই ফোন দিয়েছে কামাল উদ্দিন জাফরি সাহেবের বিআই সাহেব বাংলাদেশের কোটি কোটি জনতার নয়নের মণি তার পরিচয় আর আমার দেওয়ার দরকার তাকে যারা চেনে না তারাও মানে কি বলবো তাদের বলার কিছু ভাষা নেই তো যাই হোক তো উনি ফোন দিয়ে বলছেন ফোন দেওয়ার পর ফোন রিসিভ করছে কিন্তু আপনি কোথায় আমি গাড়ির মধ্যে তো গাড়ির মধ্যে কানতেছেন কেন তো উনি বুদ্ধিমান লোক তো বিচক্ষণ লোক বলছে ওই ভণ্ড মৌলবীর ওয়াজ শুনে কাঁদেন আপনি আপনার মতো লোক গাড়ির মধ্যে ওই ভণ্ড ভৈরবীর ওয়াজ হচ্ছে তো ওয়াজ শুনে আপনি কাঁদেন তো বলছে আমি ভণ্ডর ওয়াজ শুনে কাঁদবো কেন ওই যে ভণ্ড ওয়াজ করতেছে মায়ের ওয়াজ তা আমি তো ওর ওয়াজ শুনে কাঁদি না ওর ওয়াজ শুনে আমার মার কথা মনে পড়ে গেছে তাই আমি কান্না সামলাতে পারিনি তা আমি কাঁদতেছি মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব ভণ্ডর ওয়াজ শুনে কানতেছেন না ভণ্ড ওয়াজ করতেছেন যে সাবজেক্টে সেই সাবজেক্ট হলো এই ফ্যানটা বন্ধ করে ভণ্ডদের ওয়াজ করতে যে সাবজেক্টে ওই সাবজেক্টটা হলো মায়ের ওয়াজ মায়ের ওয়াজ শুনে তো উনি কেঁদে আপসেট হয়ে গেছে এবার ফোন ওইভাবে রিসিভ করাতে তোনার বিআই সাহেব বুঝতে পেরেছে মা পৃথিবীতে সবচেয়ে বড় আপনজন মায়ের মতো আপনজন নিঃস্বার্থ ভালোবাসার কেউ যদি দাবি করে মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আমি পাইনি আর কেউ যদি দাবি করে সে বড় ডাইনি সে ডাইনি ছাড়া কিছু নয় যদি বলে আমি তোমার মায়ের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি তাহলে একটা ডাইনি পৃথিবীর বুকে রসুলাম বললেন হুমা জান্নাতুকা ও নারুকা সেটা তোমার জান্নাত আর সেটাই তোমার জান জান্নাত যাহার নাম কোথায় আছে তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে যাই হোক জটিল ব্যাপার বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি এফেক্টেড এবং সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেই মহিলা সেই মহিলা হল মা সকালবেলা ঢাকা শহরে বের হবে লক্ষ লক্ষ মানুষ বলবে তোর মায়েরে বাপ এ তোর মায়েরে কি করি প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা মুহূর্তে কি হাজি কি গাজি কি টুপিওয়ালা কি দাড়িওয়ালা কি নামাজি কি এবার বন্দেগিওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত লক্ষ লক্ষ মানুষ শুধু সারাদিন খালি মায়েরাই করল ইন্নালিল্লাহে ইলাইহে রাজ রসুল্লাহ সাল্লাম বললেন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে ব্যক্তি তার মাকে গালি দেয় সাহাবাইকার এমন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল মাকে গালি দেয় এরকম লোক আছে পৃথিবীতে সে আবার কেমন বলছে সে এমন আচরণ করে যে ওর আচরণের কেন মা ওর মা গালি খায় সে আর একজনের মাকে গালি দেয় আর ওর বদলে ওর মাকে সে গালি দেয় যদি ওর মাকে গালি না দিত তাহলে এর মাও গালি শুনত না সুবহান আল্লাহ গালি তো সাধারণ মূর্খ মানুষেরা দেয় দিতে দিতে তারপরে পীর সাহেবের মুড়িদানরাও গালি দেয় আমাকে বলতে তুই অমকের বাচ্চা আমি হলাম অমকের বাচ্চা আমার মায়ের আখলাক নিয়ে চরিত্র নিয়ে সে কথা বলতেছে গালি দিচ্ছে আমাকে কেন ওর ধর্মের সাথে আমার ধর্মে মেলে না তাই ওদের ধর্ম পোষণ করে সেই ধর্মের বিপক্ষে আমরা কথা বলি এই জন্য আমার মাকে সে গালি দিচ্ছে তাই আমি বললাম যে ভাই আপনার পীর সাহেবকে গালি শিখায় না ভালো কথাও শিখায় ভালো কথা তো শিখায় তো ভালোটা বলে গালিটা দিচ্ছেন কেন শুনুন আমার আম্মার এগারো জন ছেলে মেয়ে বেঁচে আছে আর মারা যাওয়া আগুন মিলে ষোলো জন মোট তা আমরা এগারো ভাই বোন সবাই আল্লাহর রহমতে আল্লাহর দিনের রাস্তায় আছে তার মধ্যে পাঁচজন ছেলে আমার আম্মার আলেম মানে বাংলাদেশের ভাষায় আলেম মৌলবী লাইনে পড়া বা কোরআন হাদিসের খেদমত করালো পাঁচজন আর তিনজন আছে জেনারেল তারা ব্যবসা বাণিজ্য কৃষি কাজ নিয়েছে আর বাকি পাঁচজন এই দিনের চর্চার ভিতরে আমরা আছি যেই মায়ের পাঁচ ছেলে আলেম যেই মায়ের ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসলো সেই মায়ের চরিত্র নিয়ে আপনি কথা বলেন আপনার কোন পীর বাবা হাসরের ময়দানে আপনাকে উদ্ধার করবে সেদিন ফয়সাল হবে আল্লাহর দরবার ইনশাল্লাহ আপনার এই গালি নিয়ে আপনি উঠবেন আপনার জীবনের সমস্ত আমল এক পাল্লায় তুলে গালি সমান হয় কিনা সন্দেহ যাই হোক আপনি যখন আমার মাকে তুলে গালি দিয়েছেন আমার মা ছিয়াশি বছর বয়সের বৃদ্ধা এখনো তাহাজ ছোটে না আর তার চরিত্র নিয়ে আপনি কথা বলেন আপনার সাহস কত আপনার পীর কে কিভাবে আপনাকে হাঁসরের মাথা উদ্ধার করে ফয়সাল হবে আল্লাহ রেখে দিলাম কথা যাই হোক পরের দিন সকালবেলা অনেকগুলা ফোন আসছে ওই নাম্বার থেকে ফোনটা রিসিভ করার পর হাওমাও করে কানসে বলছে ভাই আল্লাহ নবীর খাসলত আপনাদের ভিতরে আছে আল্লাহ নবীকে এত গালাগালি করছে মারছে তো ধৈর্য ধারণ করে সুন্দরভাবে বুঝাইছে এত গালি দিলাম তো আপনি গালির বদলে সুন্দর করে বুঝায় বললেন তাই আমি রাত্রে অনেক কাঁদা কেঁদেছি নিশ্চয় আমার বলাটা খুবই ভুল হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন কোরআনের আয়াতের যে জ্বলন্ত প্রমাণ হাতে হাতে পেয়ে গেল পাক বলছেন আউদুবিল্লাহ বিল্লাহি মিনাশ রাজিম ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ادفع بالتي هي أحسن কোন জিনিসকে প্রতিহত করো সুন্দর পন্থায় অন্যায়ের প্রতিবাদ করারও সুন্দর পন্থা ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم যার সাথে তোমার শত্রুতা আছে সে একসময় তোমার নিকটস্থ বন্ধুত্বে পরিণত হয়ে সহিদার দাওয়াতটাই হলো যাবে সহিদার লোক রাগ করে না সহিদার লোক বিরক্ত হয় না সহিদার লোক কাউকে পাল্টা গালির বদলে গালি দেয় না সুন্দর করে বুঝিয়ে দেয় যে ভাই এটা আছে হাতিছে আপনি মানলে মানবেন না মানেন আপনার ব্যবহার অমা আলাই না ইল্লাল বালাক এইভাবে সারা জীবন আমরা দাওয়াতি কাজ প্রবলেম নেই বলছিলাম মায়ের ব্যাপারে মাকে গালি দেয় যার কারণে মা গালি খায় হ্যাঁ বিনা অপরাধে মাকে গালি দিল সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমার কোন আচরণের কারণে যে আমার মা গালি খায় সেই জন্য আমি অবশ্যই দায়ী আন্তালিদাল আমাতুর তাহা সমাজের সামাজিক বন্ধন দুর্বল হবে ভাইয়ের সাথে ভাইয়ের ভাতৃত্ব বন্ধন দুর্বল হবে বন্ধুর সাথে বন্ধুর বন্ধন দুর্বল হবে সব সবচেয়ে দুর্বল হবে মায়ের সাথে ছেলের বন্ধন যেই বন্ধন থাকার কথা ছিল অটুট আন্তালিদাল আমাতুরাব্বাতা বলছিলাম গোটা পৃথিবী ম্যাগনেট দিয়ে আল্লাহ পাক বেঁধে দিয়েছে গোটা পৃথিবী ভালোবাসা দিয়ে আল্লাহ পাক বেঁধে দিয়েছে তাই তো চম্বুক লোহাকে ভালোবাসে লোহা চম্বুককে ভালোবাসে মরা খেজুরের গাছ রসুলামকে ভালোবাসে ওহুদের পাহাড় আল্লাহ নবীকে ভালোবাসে সাহাবায় কেরামদেরকে ভালোবাসে সাহাবাই কেরামগণ অহুদের পাহাড়কে ভালোবাসে বন্ধুগণ এই ভালোবাসা পৃথিবীর অনন্য সম্পদ আল্লাহর দান আল্লাহ রাব্বুল আলমী ভালোবাসাকে একশো ভাগে ভাগ করে নিরানব্বই ভাগ নিজের কাছে রেখেছেন আর এক ভাগ ভালোবাসা কুল কায়নাতের মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে একটু পাওয়ার বাড়ায় দিলে সারা পৃথিবীতে আত্মহত্যার হিরিক পড়ে যেত আর একটু পাওয়ার কমায় দিলেও সারা পৃথিবীতে ভালোবাসার অভাবে মানুষ আত্মহত্যা করে ভালোবাসাটা পানির মতো পানি ছাড়া যেমন মানুষের জীবন বাঁচে না আর পানি যখন প্লাবিত হয়ে যায় তো এই প্লাবনে ডুবে মরে ভালোবাসা যখন কমে যায় তখনও মানুষ বাঁচতে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 অনেক ধরনের অন্যায় আচরণ ঘটে মসজিদের মধ্যে আসি খতিব সাহেব নাই খতিব সাহেব নাই আজকে না খতিব নাই তাহলে আর এক মসজিদে যাই তুমি কি মসজিদে এবাদত করতে এসেছো না খতিবের পূজা করতে এসেছো খতিব মরে যাবে খতিব অসুস্থ হবে খতিব আসবে আসবে না আসতে পারবে পারবে না মসজিদ চলবে না চলবে আর এক খতিব সাহেব যিনি খোদবা দিচ্ছেন উনি কি গাজী কালুর পুঁথি পরে খোদবা দেয় নাকি উনি কি বলে সুনাবানের গল্প কয় নাকি তিনিও কোরআন হাদিস বলেন হয়তো তার অবস্থাপনা ক্যাপাসিটিটা একটু উনিশ কুড়ি অথবা অত চমৎকার ভাবে উপস্থাপন করতে পারেন না তো মানুষ তো কম আর বেশি কিছু হবে ডাইরেক্টর সাহেব বললেন যে তোমার মতো একটা লোক আমাদেরকে আল কাসিমের দাও বল স্যার আমার মতো লোক আর একজন নেই আল্লাহ পৃথিবীতে আমার মতো লোক একটাই বানিয়েছে আমার সিহারা আমার মেধা আমার বুদ্ধি আমার আকিদা আমার বিশ্বাস সমস্ত ভাই জমজ বাচ্চা দুইটা একসাথে তুলে ধরলে তারপরে বোঝা যায় যে একটু ভুরুর মধ্যে কম বেশ আছে একটু চোখের চাহনির মধ্যে কম বেশ আছে কিছুর মধ্যে কম বেশ না থাকলে আকিদা বিশ্বাসের মধ্যে কম বেশ আছে আকিদা বিশ্বাসে কম বেশ মেধায় কম বেশ মেধায় কম বেশ না থাকলেও দুইজনের ধর্মীয় অনুভূতি কম বেশ আছে দুজনের শারীরিক শক্তি কম বেশ মানে কোন না কোনো পার্থক্য আলাদা পৃথিবীতে যত মানুষ আছে কেউ হয়তো আমার ভালো বেশি আর কেউ হয়তো আমার সে নেই কিন্তু আমার সমান নিক্তির কাঁদানি আমার মতো আর একজন পাওয়া খুব মুশকিল তাহলে পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষের মতো হয় না তাহলে আপনি মসজিদে এসেছেন আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদে আসবেন আল্লাহর বান্দা খোদবা দিবেন দুই পাঁচ কথা কোরআন হাদিস থেকে যা বলেন শুনবেন ওর ভিতরে বরকত হবে হয়তোবা এমনও কথা তার মুখ দিয়ে আল্লাহ পাক বের করে নিবেন যেটা বড় আলেমের মুখ দিয়েও বের হয় না কিন্তু আমরা কি করেছি এখন ব্যক্তি কেন্দ্রিক ওই অমক বক্তা সাহেব অমক আলেম সাহেব অমক খতিব সাহেব এখন আবার ডিজিটাল জামানায় কোন মসজিদে কে খুদ্া দিবেন আরে বাবা যে মসজিদে যে খুদ্া দেয় হবে তো না যেই মসজিদে ওই মসজিদে দেওয়া লাগবে তাহলে যে খতিবের ভক্ত যারা তারা এখন বিল বাদার ঝোপঝাড় বন জঙ্গল পাড়ি দিয়ে ওই জায়গায় যায় সে খুদ্া শুনে আসতে কি মুহূর্ত মেকার এটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন এই আয়াতের তাকে হবে যে মানুষকে আল্লাহর আসনে বসে ব্যক্তি তো ব্যক্তি ব্যক্তি কোনদিন কোরআন হাদিসের মাপকাঠি নয় কোরআন হাদিস ব্যক্তির মাপকাঠি ব্যক্তি কোরআন হাদিসের মাপকাঠি নয় ব্যক্তি দিয়ে কোরআন হাদিসকে মাপা যায় না কোরআন হাদিস মাপতে হবে ব্যক্তিকে কোরআন হাদিস দিয়ে মাপতে হবে ব্যক্তি যাই হোক ভালোবাসাটা নিয়ন্ত্রণ করতে হবে এটা হলো কোরআন হাদিসের নির্দেশ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি হাজার হাজার কোটি কোটি টাকার ফুল কিনে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল শ্রদ্ধাঞ্জলি বিশ তারিখ দিবাগত রাত থেকে খালি শ্রদ্ধাঞ্জলি পড়ল কোটি কোটি টাকার শ্রদ্ধাঞ্জলি একুশ তারিখ পর্যন্ত পড়ল সারাদিন একুশ তারিখ সারাদিন শ্রদ্ধাঞ্জলি জাগায় করে রইল বাইশ তারিখে সকালবেলা এবার ডাস্টবিনের গাড়ি আসল শহরের ক্লিনিক ক্লিনিং প্রজেক্টের গাড়ি ময়লা পরিষ্কার করার গাড়ি ডাস্টবিনের গাড়ি এসে এবার শ্রদ্ধাঞ্জলি গুলিতে তুলল তুলে এবার ময়লার গাড়ির মধ্যে ফেলল ফেলে তারপরে শ্রদ্ধাঞ্জলি নিয়ে একদম চূড়ান্ত যেখানে ময়লা আবর্জনা ফেলানোর স্তূপর মধ্যে শ্রদ্ধাঞ্জলি ফেলে দিল একজন সাংবাদিক সাংবাদিকরা আবার মানে সাংঘাতিক কিছু সাংবাদিক আছে সাংঘাতিক সবসময় ক্যামেরা নিয়ে থাকে আমার কাছে মাঝে মাঝে বিরক্তও লাগে একটা মানুষ একটু দুঃখ ব্যথা ব্যথা নিয়ে ছেলে মারা গেছে চট করে দেয় ক্যামেরা মারে কিভাবে হাওমাও করে কাঁদতেছে ওইটা আবার তুলে মিডিয়ায় দেয় ইন্নালিল্লাহ এটা তো প্রাইভেট অ্যাফেয়ার্স একটা মানুষ দুঃখ পেয়েছে সাময়িকভাবে সে কিভাবে কাঁদছে এই দৃশ্যটা পাবলিকের কাছে যাবে কেন এটা এতটা উচিত নয় যদিও এটা একটা এফেক্ট হয় সমাজে যে মানুষ মারা গেলে বা ছেলে মারা যাওয়ার পরে তার মায়ের করুণ আহাজারি তো করুণ আহাজারি এটা একটা ব্যাপার আছে কিন্তু সে ছেলের শোক সামলাতে না পারে কানতে কানতে বেবস্ত্র হয়ে গেছে ওই অবস্থায় তার ছবি তুলে নিয়ে মিডিয়ায় দিয়ে দিল এগুলি নেহায়ত একান্ত প্রাইভেট অ্যাফেয়ার্স বা ব্যক্তিগত বিষয়ে আঘাত আনা যে মুহূর্তে ওগুলি উচিত নয় একটু পরে যাও বাবা বা অন্য সাইড থেকে অন্যভাবে কিছু নেওয়ার দরকার থাকে নিয়ে প্রকাশ করছে ভিন্ন ব্যাপার তো সাংবাদিক ছবি মার্স ক্যামেরা মার্স লেখে তারপরে লিখতে যে অবশেষে সকল শ্রদ্ধাঞ্জলিকে একযোগে ডাস্টবিনে নিক্ষেপ করা মানে শ্রদ্ধাঞ্জলি সব কোথায় লাস্টে শেষ ঠিকানা তাহলে যে কোটি কোটি টাকার ফুল আর কোটি কোটি টাকা ব্যয় করে এই যে যারা ভাষা আন্দোলন করেছে তাদের পারলৌকিক জীবনের কল্যাণ ওখানে কি আছে হ্যাঁ তাদের জন্য আমরা দোয়া করি বা তাদের জন্য আমরা তাদের কোনো ভালো কাজ থাকলে সেটা আমরা গ্রহণ করি তাদের কোনো ভুল থাকলে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তো সেটা একটা কল্যাণ আসতে পারে যাই হোক শেষ কথা যেটা সেটা হলো এই যে ভাষা তো আল্লাহর দান ভাষাকে ঘৃণা করার সুযোগ নেই তাম পৃথিবীর সমস্ত নবী রসুলদেরকে মাতৃভাষা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিল আজকে সারা বাংলাতে মাতৃভাষার খুদ্া তুলে দেওয়া হয়েছে তুলে দিয়ে খাকান এমনি খাকানের সিরা পাতা পড়তেছে আর মুক্তাদিরা ঘুম পাড়তেছে তাই আমরা বলে দিয়েছি ভাষা আন্দোলন সাকসেসফুল পূর্ণাঙ্গ তখন হবে যখন এদেশের মাটিতে বিদেশি ভাষার খোদবা বন্ধ করে মাতৃভাষায় খোদবা চালু করার ব্যবস্থা করতে মাতৃভাষায় খোদবা দিলে বছরে বান্নটি জুমার খোদবায় বান্নটা সেমিনার অটোমেটিকলি মানুষ পেয়ে যায় ওয়াজ মাহফিলে কেউ যায় কেউ যায় না ওয়াজ মাহফিল কেউ শোনে কেউ শোনেন কিন্তু জুমার খোদবা জুমাটা হলো কম্বলসারি প্রত্যেক মুসলিম জুমার দিনে জুমার খোদবা শুনতে বাধ্য যারই ফলশ্রুতিতে আমরা যারা সহি আকিদার খোদবা দেই আমাদের সমাজ জামাত আমাদের মসজিদগুলি সুন্দরভাবে চলে কেন চলে কারণ আমাদের মুসল্লিরা বছরে নিয়মিত জুমার খুদ্া শুনতে শুনতে হাজার হাজার সাবজেক্টের উপরে তাদের কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং আসে আলহামদুলিল্লাহ যেটা অন্য জায়গায় হয় না তারা এখন এই লুকুচুরি ঢাকার জন্য একটা বয়ানের ব্যবস্থা চালু করছে আর বয়ানের ব্যবস্থা দেওয়ার সময় একটা লালবাতি মসজিদে জ্বালায় দিয়ে বলছে লালবাতি চলাকালীন সময়ে কেউ শূন্যতের নিয়ত করবেন না ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম এহিয়া বিন মঈন রাহেমাউল্লাহ দুইজন মসজিদের মধ্যে বসে ওয়াজ শুনতেছে আর বক্তা সাহেব ওয়াজ করতেছে বক্তা সাহেব ওয়াজ করতে করতে এটা জাল হাদিস বলছেন জাল হাদিস বলছেন রেফারেন্স দিচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল এবং এহিয়া বিন মাইন দুইজনের কিন্তু এহিয়া বিন মাইন আর ইমাম আহমদ বিন হাম্বল দুইজনের কাউকেই তারা সেই বক্তা চেনে না জীবনে যাকে দেখেনি তারই রেফারেন্স দিস তো ইমাম আহমদ বিন হাম্বল অথবা এহিয়া বিন মাইন দুইজনের একজন তখন এই গায়ের চাদরটা খুলে বগলের পশম টেনে টেনে উপরাচ্ছে মসজিদের ভিতরে বসে ওদের বেয়াদব মধ্যে কি একটা বেয়াদবি আচরণ বলছে বক্তা সাহেব আপনি জাল হাদিস বলতেছেন নবীন নামে বানাওয়াট হাদিস বলতেছেন আর আমি যে বগলের পশম টেনে উপরাচ্ছি এটা হলো সুন্নত ওয়া নাতাফুল ইবিত মুসলমানদের কিছু স্থায়ী সুন্নত আছে যেটা ইব্রাহিম আলাহাম থেকে এসেছে দাড়িকে লম্বা করো মুসকে ছোট করো বগলের পশমকে উপড়িয়ে ফেলো নাভির নিচের অবাঞ্ছিত পশমগুলি পরিচ্ছন্ন করে ফেলো তারপরে খাতনা করা শরীরের জোড়া জোড়া গাছলুল বারাজেম ভাঁজ জাগাগুলিতে ভালো করে একটু পরিষ্কার করা বারাজেম শব্দের অর্থ ভাঁজ জাগা শরীরের ভাঁজগুলি ভালো করে পরিষ্কার করা বগলের ভাঁজে ময়লা জমে হাতের ভাঁজে ময়লা জমে আঙ্গুলের ভাঁজগুলিতে ময়লা জমে এগুলি ভালো করে পরিষ্কার করা তারপরে হাতের নখগুলি কেটে ছোট করা এর মধ্যে বা নাতাফুল ইবিদ বগলের তলের পশমগুলি উপরিয়ে ফেলাটা হল সুন্নতি তরিকা কে উপরাতে পারে না সেটা ভিন্ন ব্যাপার তো যাই হোক ইমাম আহমদ বিন হাম্বুল বিন মহিন দুইজনের একজন এই কাম করতেছে তো বলছে আরে বক্তা সাহেব আপনি তো জাল হাদিস বলতেছেন জাল হাদিস বললে তার ঠিকানা হলো জাহান্নাম তা আমি তোমার জাল হাদিস না শুনে আমি সুন্নতের উপর আমল করছি বলছে জাল হাদিস হলো কি করে তুমি যে হাদিসের রেফারেন্স দিস আমরা দুই বন্ধু আমি আহমদ বিন হাম্বুল উনি এহিয়া বিন মহিন অথবা আমি এহিয়াবিন বিন মাইনুনি আহমদ বিন হাম্বল আমরা দুইজনের একজনও তোমাকে হাদিস বলিনি কোথায় পাইছো তুমি হাদিস আর আমাদের রেফারে দিব তখন ওই বক্তা সাহেব লাভ দিয়ে উঠে বলছে বেদব আঠারো জন আহমদ বিন হাম্বলের কাছে আমি হাদিস পড়ছি আঠারো জন এহি বিন মাইনির কাছে আমি হাদিস তুমি একাই আহমদ বিন হাম্বল নাকি তো বক্তায় কয় নাকি আর ছাগলে খায় নাকি এক বক্তা বলছে আমরা বক্তা আমাদের সব কথা ধরেন না তার মানে বক্তাদের কথা সব ধরতে নেই মুখে যা আছে তাই বলে একজনের আকাশে তুলতেও দেরি লাগে না আবার পাতালে নামাতেও দেরি লাগে না একজনকে পৃথিবীর বড় পণ্ডিত বানাতেও দেরি লাগে না আবার চোখের পলকে তাকে মূর্খ বানাতেও দেরি লাগে না ব্যালেন্সিং কথা তো বলছিলাম যে কথার ভিতরে যেই মাপকাঠি সেটা থাকা চাই কথার মাপকাঠি যদি না থাকে তাহলে মারাত্মক ক্ষতির কারণ বন্ধুগণ তাহলে এই যে আমাদের সমাজগুলি আজকে চলছে লালবাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়োগ করবেন না উনি করতেছেন বেদাত আর বাধা দিচ্ছেন সুন্নতকে জুমার খুদ্বার আগে মসজিদের মিম্বারে বসে বাংলায় বয়ান করাটা সারা সার বেদাত জঘন্য বেদাত শরীয়ত গরিব কাজ তাহলে খোদবার আগে আর এক খোদবা সৃষ্টি করার অধিকার তোমাকে কয় মুসল্লিরা খোদবা বোঝে না তো এই খোদবাটাই মেম্বরে বাংলায় বলে দিলি তো কয় না খোদবাটা হলো সালাত জোহরের সালাত ছিল চার রেখাত দুই রেখাত খুদবা আর দুই রেখাত জুমা দলিল কোথায় দলিল জানি না মানুষ বলে তাই তাহলে দুই রেখাত খুদবা আর দুই রেখাত জুমায়দের খুদ্বাটা আরবিতে হতে হবে তা আরবিতে খুদ্বা হতে হবে তো খুদ্বা দুই জায়গা হলো খুদ্া সালাত আর দুই জায়গা হলো সালাত তো তাহলে খুদ্া তো এদিক দেওয়া দরকার ছিল এটা তো সালাত উল্টা দিককে উল্টা দিক কেন এটা মুসল্লিদেরকে নসিহত না কানা রসম একরাল কোরআন রসলাম কোরআন পড়তেন ওয়াইজাক্রুন্নাস আল আহওয়ালিহিম আর সামাজিক প্রেক্ষাপটে মানুষকে নসিহত করতেন বলছিলাম সাময়িক প্রেক্ষাপটে আলোচনা হয়ে গেল আমাদের দাওয়াতি কাজে গত জুমার আগের জুমার বা এখলাসের উপর আলোচনা করেছে দাওয়াতি কাজের প্রথম যে বিষয়টি সেটা এখলাস পরবর্তীতে আনুষঙ্গিক যে বিষয়াদি সেটা হল জাগ্রত জ্ঞান এলেন বাসিরা হেকমত আল্লাহ পাক বলছেন কুল হাদিহি সাবিলি হে আপনি বলে দিন এটাই আমার পথ কুল এনবি আপনি বলি হাজিহি সাবিলি এটাই আমার পথ আদরু ইলাল্লাহে আমি আল্লাহর দিকে ডাকি আলা বাসিরাতিন জাগ্রত জ্ঞান সহকারে বাসিরাতুন মানে জাগ্রত জ্ঞান বাসিরাতুন মানে হল দূরদর্শিতা এখানে কি হচ্ছে এর পরবর্তী বক্তব্যটা কি হবে এটার নাম হলো জাগ্রত জ্ঞান এবং দূরদর্শিতা একজন এসে প্রশ্ন করতেছেন যে মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করা তাহিয়াতুল মসজিদ এরা কি সুন্নত খোদ বাসনাটা কি ওয়াজিব তাহলে খোদ বাসনার সময় ওয়াজিব বড় না সুন্নত বড় ওই লোকটা ফেঁসে গেল আর কোনো জবাব নেই তার যার কাছে বাসিরা আছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে দুই রেখা সালাত আদায় মসজিদে ঢুকে করাটা কি তা উনি বলছেন না ওটা কি সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ ওটা আমি বলতে পারি না আর বলতে পারলেও বলবো না কেন নবীলাম করতে বলেছেন তাই করতে হবে একটু বুঝি আর বেশি বুঝি যখন আপনার জুয়াবটা এরকম হবে আপনি যখন বুঝতে পারতেছেন যে এই লোকটা পেসুক এই লোকটা পেশানোর জন্য আসছে এই লোকটা আপনাকে পাল্টা কাউন্টার দেওয়ার জন্য আসছে এই লোকটা আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তখন আপনার সহজ বুদ্ধি আল্লাহ নবী বলেছেন মসজিদে খোদবা চলাকালীন সময়ে দুই রাখাত পড়তে অতএব পড়তে হবে এইটুকুই জানি এটা সুন্নত না নফল না ওয়াজিব না মুস্তাহাব তা বুঝি না কারণ সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব এসব শব্দ যদিও কোরআন হাদিসে ছিল কিন্তু সেটাকে শ্রেণী বিন্যাস এবং ক্লাসিফিকেশন পরবর্তী উলামায় কালামগণ সেটার গুরুত্ব অনুপাতে সেইভাবে সন্নিবেশিত করেছে অতএব আমি এত কিছু বুঝি যখন এইভাবে ওইটুক পর্যন্ত শেষ তখন জবাবটাও শেষ আকর সিদ্দিক রাজি আল্লাহ তালান ওরে তোমাদের নবী বলে মেরাজে গেছিল সে আবার অল্প টাইমে বায়তুল দেশে গেল আবার সেখানে সাত আসমান পাড়ি দিল আসমান জমিন জান্নাত জাহান্নাম সব দেখে ঘুরে চোখের পলকে আবার পৃথিবীতে এটা কি সম্ভব আচ্ছা বলো তো এটা কি সম্ভব তাই তো এটা কি সম্ভব কিনা এটা কেমন ব্যাপার সমস্ত সাহাবিদের ভিতরে প্রশ্ন এসে গেল কেমন করে এটা একটা ভাববার বিষয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলছে আমার কাছে ভাববার কিছু নাই আল্লাহর নবীকে আল্লাহ নিয়েছেন আর নবী আল্লাহর ডাকে সারা দিয়ে গিয়েছেন অতএব আল্লাহর কাছে অসম্ভব কিছু নয় নবী যেহেতু বলেছেন অতএব ঠিকই বলেছেন নবী মিথ্যা কথা বলেন আর কোনো প্রশ্ন নেই ওই প্রশ্ন ওই লোকের কাছে বেশি যেই লোক বেশি বোঝে সেই লোক বেশি ঠকে এত বুঝি আমরা মোটা হুঁশের লোক মোটা বুঝি নবী করতে বলেছেন আমি করি দ্যাট ইজ এনাফ ভাই আমরা এই বুখারির হাদিস সহি হাদিস বুখারি সহ অন্যান্য কোন হাদিসের সহি হাদিস কোরআন এবং সহি হাদিস আমরা মানি এবার কোরআন সহি হাদিস মানাটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা আমাকে সংশোধন করে দিতে নবীর জামানায় বুখারি ছিল না এক লাখ টাকার বক্তা হেলিকপ্টারে চড়ে জাতিকে যায় সুরেলা কণ্ঠে বুঝাই দেশ নবীর জামানায় বুখারি ছিল না আরে বুখারি তো নবীর জামানায় ছিল না আমিও তো বলছি তাই তো তুমি বুখারি খতম দিচ্ছ কেন বুখারি খতমের অনুষ্ঠান কেন হচ্ছে ইন্নালিল্লাহে রাজ কানা ছেলের নাম পদ্মলস মক্কা মসজিদ আর মদিনা মসজিদ দুই কদম হাঁটবেন যাই মক্কা আছে মদিনাও আছে আরে মক্কা মদিনা অত দূর দেওয়া লাগবে না এখানেই তো মক্কা মসজিদ এখানেই মদিনা মসজিদ আল্লাহর কসম মক্কা মসজিদেও মক্কার সালাত নাই আর মদিনা মসজিদে মদিনার সালাত নেই কোথাকার সালাত কুফা আর বাগদাদের সালাত কুফা বাগদাদের সালাত আদায় করছে কুফা বাগদাদের তরিকায় আজানে কামত হচ্ছে কুফা বাগদাদের তরিকায় মসজিদ চলছে মক্কা মদিনার ইসলামের সাথে কানেকশন নেই অথচ নাম হলো মক্কা মসজিদ আর মদিনা মসজিদ কানা ছেলের নাম পদ্মলোস কানা ছেলের নাম পদ্মলোস বলছিলাম জাগ্রত জ্ঞান আপনি যে দাওয়াত দেবেন আপনি কথাটা বলছেন আপনি কি বলতেছেন সেটা আপনার বাব্বার বিষয় নেই ওই শ্রোতাটা এটা কিভাবে কথাটা নিল শ্রোতাটা কথাটা কিভাবে বুঝলো আল্লামা সৈয়দি রাহেমাউল্লাহ তার কেতাবের মধ্যে লিখেছে আশ্চর্য মানে এত আশ্চর্যজনক আল্লাহ আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না তর্জমা ঠিক আছে তো তর্জমা ঠিক আছে না আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত করেন কমাত জালেমিন আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত করেন বলছে ওইভাবে লেখো না লেখো জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত করেন পার্থক্য কি আল্লাহ আল্লাহ আল্লাহ মানে তৃতীয় ক্লাস পড়া লোক করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জালেম জালেম আল্লাহ জালেম আল্লাহ জালেম আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত করেন না আল্লাহ জালেম আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জালেম সম্প্রদায় জালেম সম্প্রদায়কে আল্লাহ আল্লাহ জালেম জালেম জালেম সম্প্রদায়কে মানে আল্লাহ জালেম আল্লাহ জালেম সম্প্রদায়কে নাউজুবিল্লাহ আল্লাহ সৈয়দি রাহেমুল্লাহ বলে তুমি যদি এরকম কথা এভাবে বলেনি মানে এই শব্দটাই নয় তোমার কথাটা যদি এরকম হয় আর পাবলিক পড়তে গিয়ে যদি এরকম পড়ে কেউ যদি আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত করেন না এইভাবে পড়ে তাহলে আল্লাহর সম্মানের খেলাফ হয় তাহলে শব্দটাকে চেঞ্জ করে দাও চেঞ্জ করে দিয়ে কি বলো জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত করেন এবং তর্জমাটাও হবে অ্যাকুরেট আল্লাহ হেদায়ত করেন না আল্লাহ জালেম সম্প্রদায় হেদায়ত করেন না আল্লাহ জালেম সম্প্রদায় জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত করেন জালেম সম্প্রদায়কে আল্লাহ জালেম সম্প্রদায়কে আল্লাহ সারাদিন বলে যদি বলে জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়ত করেন না তর্দমা উল্টাবে না কিন্তু ওইভাবে দিলে তর্দমা উল্টানোর সম্ভাবনা থাকে তাহলে কথা আলা বাসিরাতিন আনা ইত্তাবান আমি এবং আমার অনুসারীরা ওমায়ানামিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় বন্ধুগণ দাওয়াতি কাজে জাগ্রত জ্ঞান হেকমত হেকমতটা কি জিনিস হেকমত শব্দের অর্থ হল যেখানে যেই শব্দটা প্রযোজ্য সেখানে সেই শব্দটা প্রয়োগ করা ছোট ভাইয়ের ক্ষেত্রে কি শব্দ প্রযোজ্য বড় ভাইয়ের ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য পিতার ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য নিজের ছেলের ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য উস্তাদের ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য সাগরেদের ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য ছোটর ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য বড়র ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য সম্মানিত লোকের ক্ষেত্রে কি শব্দটা প্রযোজ্য যেখানে যেই শব্দ প্রয়োগ করা উচিত সেখানে সেই শব্দ প্রয়োগ করা যাকে যেইভাবে বুঝানো উচিত তাকে সেইভাবে বুঝানো এটার নাম হলো হেকমত হাতিবিন্যাসা কাদরাউ কুলহিম মানুষকে নসিহত করো অ্যাড্রেস করো তাদের বুঝ অনুযায়ী সাধারণ মানুষ চাষা ভুষা গ্রামের সরল সুজা লোক ওর সাথে অত মেকানিজম আর অত ফিলসুফির দরকার সুজা করে বলে দাও বাবা এটা ঠিক নয় বাবা এইভাবে করতে হয় আরে বাবা বুঝতে পেরেছি বাবা কিন্তু বিষয়টা এমন নয় আরে তুমি তো ছোট ভাই তুমি তো তালেবেলে তোমার একটু রাগ বেশি একটু সবুর করো দুই দিন আর একটু বুঝার চেষ্টা করো পরে বুঝবা আচ্ছা তুমি এখন রেগে গেছো এখন আর তোমাকে বলছি না এই মুহূর্তে তোমাকে বললে তুমি বুঝবে না প্লিজ তুমি কালকে আবার আসো দুই দিন পরে যোগাযোগ করো প্লিজ তুমি এই বইটা আগে পড়ো পরে যদি বুঝতে ভুল হয় পরে আবার আমার কাছে আসো তুমি পড়োই নেই অথচ তুমি বলতেছ একটা সাবজেক্টের উপর পাঁচটা বই আছে একটা লোক বললেন আমি বললাম পাঁচটা বইয়ের নাম একসাথে বলার পরে তারপরে বললেন আমি তো পড়ি নেই আপনি সমাজ বিপ্লবের ধারা বইটা পড়ছেন ডক্টর গালিশ্বরের কয় না তিনটি মতবাদ বইটি পড়েছেন না উদাত্ত আহ্বান করেছেন না দাওয়াতুল জিহাদ করেছেন না একামতে দিন পত পদ্ধতি পড়েছেন না তো ডক্টর গালেব স্যার রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে যতগুলি লিখেছেন জয়টা নাম বললাম একটা বই আপনি পড়েন তা আপনি এত মন্তব্য করেন আপনি একটা লোক মন্তব্য করবেন তার পাঁচটা লেখা বই একটা সাবজেক্টের উপর একটা বইও আপনি পড়েননি তারপর আপনি মন্তব্য করছেন মানে আগে এই পাঁচটা বই পড়ে তারপর আমার সাথে কথা বল এই বইগুলি অন্তত আমি দশ বার পড়ছি কোনোটা পনেরো বার পড়ছি আমার পড়ার সুযোগ হয়েছে অনেক অনেক চ্যাপ্টার আমার মুখস্থ হয়ে গেছে আপনি একটা লোক সম্বন্ধে মন্তব্য করবেন তার একটা বইও পড়েননি তার একটা বক্তব্য শোনেননি অথচ আপনি প্রয়োগ করবেন মানে হয় না তাহলে বলছিলাম যার কাছে যেই জিনিসটা যেভাবে প্রয়োগ করা দরকার তার কাছে সেইভাবে প্রয়োগ করবে মক্কার ইমাম সালাদ করাতে গিয়ে ভুল করলেন লুকমা দিতে হবে না সিস্টেম তো আছে লুকমা দেওয়ার জন্য কি আমার আমানুল্লাহ বাংলাদেশ থেকে যাওয়া লাগবে না ওখানে ডজনকে ডজন হাফেজ পিছনে দাঁড় করানো আছে লুকমা দিয়ে মক্কার ইমাম অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে পড়ে যেতে পারে চোখের পলকে তিরিশ লক্ষ মুসল্লির ইমামতি কে করবে ওখানে পিছনে লোক আছে না ডিফেন্সের লোক আছে না ব্যবস্থাপনা আছে না আছে তো তা আমি কি ওখানে আমার মাত করি নাকি না আমি যে আদার ব্যাপারী ওই ফাঁকে যায় বসে খোদবা সব সবকিছু আছে কিন্তু আমরা মরার আগে ভূত হয়ে যাই যারই ফলশ্রুতিতে এটা মসজিদ চলছে কমিটি আছে কমিটির লোকজন আছে দায়িত্বশীল আছেন খতিব আছেন ইমাম আছেন কমিটির ব্যবস্থাপনা আছে সব আছে আলহামদুলিল্লাহ সবই আছে আপনি আসতেন মুসল্লি খুদ্া শুনবেন মাশা আল্লাহ কোনো ভালো পরামর্শ থাকলে দিবেন কোনো সমস্যা হলে কমিটির সাথে যোগাযোগ করবেন কমিটি মানুষ তারও ভুল হতে পারে সেই ভুলটাও গঠনমূলক সুন্দরভাবে সমালোচনা করলে সেটা গ্রহণযোগ্য হবে আপনার একটা কথার দ্বারা উপকার হতে পারে এটাই হলো আমার ইসলাম আমাকে শিখেছে যে আলা হেকমা ওদইলা সাবিলি রব্বিকা বিল হেকমাতে ওয়াল মাওয়াইজাতিল হাসানা এবং সুন্দর ওয়াজ ও নসিহতের মাধ্যমে ওয়াজাদিল হুম বিল্লাতিহি আহসান আর তার সাথে তর্ক করতে হলে উত্তম পদ্ধতি ইব্রাহিম আলাহাল্লাম বললেন আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য পশ্চিমে নিয়ে যায় তুমি নমরুদ তুমি যে দাবি করতেছ যে আমি জিন্দা করতে পারি মুর্দা করতে পারি ফেরাউন নমরুদ তোমরা যে দাবি করতেছ তাহলে তোমরা সূর্যটারে পশ্চিম দিক থেকে আনো দেখি হাবুহি তাল্লাদি কাফার ঠান্ডা হয়ে গেল মানে কি চমৎকার কথা আচ্ছা, তুমি বলছো যে আমি জেন্দাও করতে পারি মুর্দাও আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে তা তুমি সূর্যটা এবার পশ্চিম দিক দিয়ে আনো দেখি আর আনতে পারে না লাজুয়াব ওই তোমাদের অমক মৌলানা সাহেব সে তো দুষ্কৃতিকারী ওই তার নামে মামলা হয়ে গেছে মামলা হলে দুষ্কৃতিকারী হয় আল্লাহ হক তাহলে তোমাদের অমক নেতাও তো দুষ্কৃতিকারী সেও তো জেল খাটছিল তোমাদের অমক শাইফুল আদিস সাহেব তিনিও তো জেল খেটেছিলেন তিনিও তাহলে তোমার কথা অনুযায়ী আমি বলি না আমি বলি তুমি বলছো তুমি বলছো মামলা হয়েছে তাই দুষ্কৃতিকারী তোমাদের অমক নেতা বা অমক আলেম জেলে গেছেন ওই জন্য সে দাগি অপরাধী দোষী তো তোমাদেরও নেতা তোমাদেরও আলেম তিনিও তো জেলে গেছিলেন জেলে গেলে যদি দুষ্কৃতিকারী হয় তাহলে তোমার কথা অনুযায়ী তাহলে তোমাদের নেতাও তো দুষ্কৃতিকারী কি চমৎকার জাদিল হুম বিল্লাতি হিয়া আসান তুমি এটা আমি বলবো কেন তুমি বলেছ যে জেলে গেলে দুষ্কৃতিকারী হয় তা আমিও তাই বলছি আমি তো তোমার কথার সাথে একমত আহসান উত্তম পন্থায় তাদের কাছে দাওয়াত গুলি পৌঁছিয়ে দাও আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল